একটি মুহূর্তে এই দিন ইসলামের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়েত করছেন যখন দুনিয়ার সমস্ত কাফের দুনিয়ার সমস্ত মুশরিক একজন মুসলিমকে শহীদ করে দেওয়ার পরে আনন্দ উল্লাস করছে একজন মমিনের জন্য গোটা দুনিয়া গোটা দুনিয়ার কাফের মোশ্রেকরা ভীত সন্ত্রস্ত ছিল প্রমাণিত হয়েছে আল্লাহ সুবাহান তার সে বাণী যেখানে বলেছেন তোমরা শত্রুদের বিরুদ্ধে কাফের মোশরেক তথা ইসলামের শত্রু যারা তাদের বিরুদ্ধে তোমরা শক্তি অর্জন করো অবির রেবাতুল খাইলে ঘোড়া বেঁধে রাখো এর মাধ্যমে তোমরা তুরহিবুন আবিহি আদুব্বাল্লাহি আদুব্বাকুম যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে আজকে মনে হচ্ছে সেই রকম একজন মানুষ ছিলেন শেখ ওসামা বিন লাদেন রাহমাহুল্লাহ তাল রহমাতান ওয়াসিয়া وأدخله الله الجنة وجعل الجنة مثواه ভাইরা আমার আজকে আমাদেরকে স্মরণ করতে হবে কেন এই শেখ হুসাম বিন লাদেন তার সারা জীবনের আনন্দ বিলাসিতা ঐশ্বর্য সব কিছু ত্যাগ করে এই আহা পাহাড়ে অঞ্চলে এবং কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিলেন আপনারা জানেন যখন রাশিয়ার বুকে যখন আফগানিস্তানের বুকে রাশিয়ার সৈনিকেরা আফগানিস্তানের নাস্তিক কমিউনিস্টদের মাধ্যমে প্রবেশ করেছিল হাজার হাজার ওলামা একরামদের হত্যা করেছিল হাজার হাজার মুসলিম শিশুদেরকে হত্যা করেছিল মা বোনদেরকে ধর্ষণ করছিল তখনই চতুর্দিক থেকে তাদের আহাজারি আকাশ বাতাস ভারী হয়েছিল মজলুমের কান্নাতে কোরআনুল করিম আল্লাহ এর এরশাদ করেছেন অমালকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وما لكم তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায় ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান অথচ অসহায় দুর্বল পুরুষ নারী এবং শিশুরা যারা ফরিয়াদ করে বলছে যারা বলছে রব্বানা আখরেজনা মিনহা দিহিল কারিয়াতি জালিমে হালুহা হে আমাদের রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো আমাদেরকে বের করে আনো ওয়াজআল্লানা মিল্লাদুন কাওয়ালিয়ান এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অলি প্রেরণ করো একজন অভিভাবক একজন নেতা পাঠাও মিল্লাদুন এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও যখন সারা দুনিয়ার মজলুমের পক্ষ থেকে এই আহ্বান চলছিল তখনই শেখ ওসামা বিন লাদেন রহমাউল্লাহ তালা কোরআনুল করিমের আয়াতকে স্মরণ করে সমস্ত বিলাসিতা আরামায়েশকে ত্যাগ করে আফগানিস্তানের ময়দানে ছুটে এসেছিলেন এবং সেই রাশিয়ার বিরুদ্ধে নিজের অর্থ নিজের শ্রম নিজের সব কিছু দিয়ে লড়াই করলেন এবং সেখানে হাজার হাজার আরব ছেলেদেরকে এনে যুদ্ধের ময়দানে হাজির করলেন বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন কোরআনুল করিমে আল্লাহ সুবাহান যেটা বলেছেন যে যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলতে থাকবে আলামিন আল্লাহ সুবাহ বলছেন যদি আল্লাহ তালা কিছু লোকের মাধ্যমে কিছু লোকদেরকে একদল মানুষের মাধ্যমে আর একদল মানুষকে প্রতিহত না করতেন আরদু তাহলে পৃথিবী তথা জমিন ধ্বংস হয়ে যেত আলামিন কিন্তু আল্লাহ সুবাহ বিশ্ববাসীর প্রতি অত্যন্ত অনুগ্রহ এবং অত্যন্ত দয়ালু এজন্যই তিনি এরকম লোকদেরকে তৈরি করেছেন যারা এরকম জালিমদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কোরআনুল করিমে আল্লাহ সুবহান সুরে হজের চল্লিশ নম্বর আত বলেছেন ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا যদি আল্লাহ তাআলা কিছু লোকদের মাধ্যমে কিছু লোকদেরকে প্রতিহত না করতেন তাহলে সাওয়ামে বিয়া সালাওয়াত অর্থাৎ ইহুদিদের ধর্মশালা খ্রিস্টানদের ধর্মশালা এবং এরকম আরো যারা বিভিন্ন উপাসন এবাদত করছে অমাসাজিদ এবং মসজিদগুলো ইউজকারফি আসমুল্লাহ কাসিরা যার মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয় বেশি বেশি করে এই সবগুলো ধ্বংস হয়ে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই এই বাতিলের মোকাবেলা করার জন্য কিছু মানুষদেরকে তৈরি করে দেন কোরআনুল করিমের সুরাম্বিয়ার আঠারো নম্বর বলা হয়েছে بل نقذف الحق نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সত্যের মাধ্যমে মিথ্যার উপরে আঘাত হানি ফায়াদমাগহু অতবার সে বাতিলকে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ফাইদা হুয়া জাহেক আল্লাহ সুবহান সুরায় সুরার চব্বিশ নম্বর আয়াত বলেছেন বাতিলা ওয়াইহাক্কাল হাক্কা বিকালিমাতিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তালা বাতিলকে নিশ্চিহ্ন করে মিটিয়ে দেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করেন তার কালিমা তার সাহায্যের মাধ্যমে ভাইয়েরা আমার আল্লাহ সুবহানাহু যে কিছু লোকদের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন আমরা সেরকমই একজন লোক দেখতে পেয়েছি শেখ ওসামা বিন লাদেনকে যিনি তখন ঝাঁপিয়ে পড়েছিলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আফগানিস্তানের সরকার তথা কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং সেই যুদ্ধে আল্লাহ সুবাহান মুসলিমদেরকে বিজয় দান করেছেন রাশিয়া মুক্ত হল কমিউনিস্ট মুক্ত হল এবং সেখানে যারা কমিউনিস্টদের রাশিয়া সৈনিকদের অমুসলিমদের যারা দোষর ছিল তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হয়েছিল এরপরে আমেরিকা যখন সেই আফগানিস্তানের ময়দানে নিজেদের প্রভুত্ব কায়েম করার চেষ্টা করছিল অপরদিকে যখন কুয়েতে ইরাক হামলা করল আর সেই অজুহাতে সৌদি আরবে আমেরিকা আধিপত্য বিস্তার করার জন্য ঘাঁটি স্থাপন করার জন্য যখন চক্রান্ত শুরু করল এবং তারা সৌদি আরবের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ল তখনই শেখ ওসামা বিন লাদেন আবারও হুঙ্কার ছাড়লেন গর্জে উঠলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যেই জমিন সম্পর্কে বলেছেন আখরিজুল ইহুদান্না সারামিন জাজিরাতুল আরব এহুদি খ্রিস্টানদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দাও সেই জমিনে যখন এহুদি খ্রিস্টানদেরকে সৌদি সরকার স্থান দিল এবং আমেরিকা যখন সেখানে ঘাঁটি গাড়তে শুরু করলো তখনই তিনি আবার সিংহের মতো গর্জে উঠলেন যতক্ষণ পর্যন্ত সৌদি আরবের থেকে আরব ভূখণ্ডের থেকে এহুদি খ্রিস্টানদেরকে আমেরিকার সৈনিকদেরকে বিতাড়িত না করা যাবে অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য তিনি অঙ্গীকারাবদ্ধ হলেন তিনি এজন্য সৌদি আরব থেকে নিজের নাগরিকত্বকে প্রত্যাহার করলেন যেই সৌদি আরবের গোটা দেশে অর্ধেক সম্পদের মালিক বলতে গেলে এলাদেন পরিবার যখন সৌদি আরবের বাদশাদের পর্যন্ত প্লেন ছিল না সেই সময় সৌদি আরবের এই উসামা বিন লাদেনের বাবার নিজস্ব ব্যক্তিগত প্লেন ছিল হেলিকপ্টার ছিল উড়োজাহাজ ছিল আপনারা জানেন এই উসামা বিন লাদেনের মাধ্যমেই মক্কা মদিনার আজকে যে সুন্দর সুন্দর প্রাসাদ দেখা যাচ্ছে মদিনা শরীফের এবং মক্কা শরীফের বাইতুল্লাহ হারাম মসজিদ নবী এবং বাইতুল মকাদ্দাস এই সবগুলো তার তত্ত্বাবধানে নির্মিত হয়েছে আজকে যখন দেখা গেল সে আরব ভূখণ্ডে আমেরিকা আস্তানা গাড়তে শুরু করেছে তিনি ওই জমিন থেকে নিজের নাগরিকত্বকে প্রত্যাহার করলেন ঘোষণা দিয়ে তিনি ওই জমিন থেকে হিজরত করে আসলেন এরপরে বিভিন্ন দেশে আফগানিস্তানে সুদানে তিনি ঘুরে ফিরে বেড়ালেন এবং শেষ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে গেলেন ভাইয়েরা আমার আপনারা জানেন আল্লাহ সুবাহান মমিনদের সম্পর্কে যারা শহীদ হয়ে যায় তাদের সম্পর্কে বলছেন তাকুলু লিমাই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বাল আহিয়া অরুণ বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারছো না আল্লাহ সুবহান তাআলা এই মর্দে মুজাহিদকে তৌফিক দিয়েছেন যখন জীবনের সর্বশেষ মুহূর্ত আসলো তখনও তিনি কাপুরুষের মতো বাতিলের কাছে আত্মসমর্পণ না করে নিজের অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই চালিয়েছেন এবং শেষ পর্যন্ত বুকে গুলিবিদ্ধ হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি শাহাদত বরণ করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাইয়েরা আমার আপনারা জানেন কাফের এবং মুশরিকরা এই মর্দে মুজাহিদকে জীবিত থাকা অবস্থায় যেরকম ভয় পেত মৃত্যুর পরেও তারা ভয় পাচ্ছে যেন তার কবরকে কেন্দ্র করে মুসলিমরা উৎসাহিত না হয় সেজন্যই তারা দাবি করছে তারা নাকি তার লাশকে সমুদ্রে সমাধিত করেছে আমরা জানি না বাস্তবে কি হয়েছে কিন্তু তারপরেও যদি আমরা এটা মনে করি আমরা মনে করি যে আল্লাহ সুবাহ কেয়ামতের মাঠে যখন শহীদদেরকে বিভিন্ন স্থান থেকে উঠাবেন তখন আমাদের এই শহীদকে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ বিভিন্ন মাছের পেটের থেকে বিভিন্ন স্থান থেকে বিক্ষত বিক্ষত এই দেহকে উঠাবেন এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাহাবা একরাম বলেছিলেন ফালাস্তু উবা আলী হেনা উত্তল মুসলিমা আলা ইয়েশকিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া দালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসাল শিলবিল মুবাজ্জাই যখন হজরত খোবায়ব রাদি আল্লাহ তালানহুকে ফাঁসির কাস্তে ঝুলানো হচ্ছিল তখন তিনি বলেছিলেন ফালাস্তু বালি হে উত্তর মুসলিমা আমার কোনো পরোয়া নেই আমি যখন আল্লাহর রাস্তায় শহীদ হতে যাচ্ছি আমি কোন দিকে ঢলে পড়ব কোন কাতে শুয়ে পড়ব আমার সেই পরোয়া নাই যখন আমার এই যান উৎসর্গ হচ্ছে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় আলা যেহেতু আমার এই জীবন উৎসর্গ করা জীবন দান করা হচ্ছে আল্লাহর দিনের জন্য এবারিকলি ফিয়াউসালে শিলবিন মুবাজ্জাই হতে পারে আল্লাহ তাআলা আমার এই ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন দেহের মধ্যে আল্লাহ বরকত দান করবেন ঠিক তেমনি ভাবে আমাদের শহীদ আজমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষত বিক্ষত এবং ছিন্ন ভিন্ন দেহের মধ্যে বরকত দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এটাকে মনোনীত করেছেন সেজন্য আমরা কুফফাদেরকে জানিয়ে দেব তোমরা বরং ভালোই করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রিয় বান্দার ইচ্ছা যেটা ছিল যেন আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আমাদের দেহ টুকরো টুকরো হয়ে যায় আমাদের যেন কবর দেওয়ার প্রয়োজন না হয় আমাদের যেন জানাজার প্রয়োজন না হয় আমাদেরকে যেন খুঁজে না পায় যাদের কামতের মাঠে ছিন্ন ভিন্ন দেহগুলো নিয়ে উঠতে পারা যায় আল্লাহর কাছে বলা যায় আল্লাহ আমরা তোমার দিনের জন্য আমাদের দেহ আমাদের জান মাল সবগুলো বিচ্ছিন্ন করেছিলাম যেভাবে হাজরতে হামজা রাদি আল্লাহ তালানহুকে কাফেররা ক্ষতবিক্ষত করেছিল তার কান কেটে ফেলেছিল অঙ্গ কেটে ফেলেছিল ঠিক তেমনি ভাবে আমাদের শহীদ আজমকেও সেভাবে ক্ষতবিক্ষত করে কুফাররা সমুদ্রে ভাসিয়ে দিয়েছে বলে দাবি করছে ভাইয়েরা আমার জেনে রাখবেন মমিনরা যখন শহীদ হয়ে যায় তখন তারা চিন্তা করে না তাদের লাশ কি করা হলো কি না হলো কারণ হচ্ছে খাসি যখন জবাই করে টানানো হয় তখন তার চিন্তা করার প্রয়োজন নেই তাকে উল্টা টানানো হলো না ভাবমতো টানানো হলো ঠিক তেমনি হবে যখন মমিনরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল তখন আর তার পরোয়া থাকে না যে সে আল্লাহর রাস্তায় কিভাবে শহীদ হলো তার লাশ কি করা হলো কি না হলো তারা সরাসরি আল্লাহর কাছে চলে যায় আল্লাহ সুবাহ ওয়া সেজন্য বলেছেন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় মৃত্যুবরণ করে নিহত হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত আল্লাহর রাস্তায় তারা জীবিত তোমরা অনুভব করছো না আল্লাহ সুবাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন জেনে রাখবেন আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম যখন হোনাইনের যুদ্ধ করছিলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি লুটিয়ে পড়লেন জমিনে লুটিয়ে পড়েছিলেন কুফাররা ছড়িয়ে দিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে এই সময় শয়তান এই আওয়াজটাকে আরো বলন্দ করে দিয়েছিল সাহাবা একরামদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল কেউ চিন্তা করেছিল আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যখন চলে গেছেন মৃত্যু হয়ে গেছেন আর যুদ্ধ করে লাভ কি তারা ময়দান ত্যাগ করে চলে যাচ্ছিলেন অপরদিকে আর এক দল চিন্তা করলো আল্লাহর নবী যখন শহীদ হয়েছেন আমরা বেঁচে থেকে লাভ কি আমরাও শাহাদত বরণ করব এভাবে তারা মরণ বন যুদ্ধ চালাচ্ছিলেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা উকদালান কলাবতুম আলা আকাবিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ মাত্র তিনি একজন মানুষ একজন রাসূল এর আগে যত রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন তারা সকলেই দুনিয়া থেকে চলে গেছেন মৃত্যুবরণ করেছেন সুতরাং যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন অথবা যুদ্ধে নিহত হয়ে যান তাহলে কি তোমরা আবার পিছনের দিকে ফিরে যাবে জেনে রাখো যদি তোমরা পিছনের দিকে ফিরে যাও পশ্চাদবসরণ করো তাহলে তোমাদের নিজেদেরই ক্ষতি করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না আমি আপনাদেরকে বলতে চাই আজকে যদি আমাদের সেই কায়েদে আজম শহীদ আজম আজকে যদি সেই আমাদের মুজাহিদদের সর্বশ্রদ্ধাভাজন শহীদ আজম শেখ ওসামিন লাদেন শাহাদত বরণ করে থাকেন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সে আয়াত দিয়ে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যদি তিনি শহীদ হয়ে যান অথবা তিনি নিহত হন অথবা তিনি মারা যান আমাদেরকেও পশ্চাৎ অবসরণ করলে চলবে না বরং শাহাদতের তামান্না নিয়ে আমাদেরকে আবারও ময়দানে ছড়িয়ে পড়তে হবে এক শহীদের উদ্দেশ্যে আমরা আমাদের আমাদের জীবনকে উৎসর্গ করব আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন হোদাইবিয়া পর্যন্ত এসেছিলেন ওমরা করার উদ্দেশ্যে এখানে বাধাগ্রস্ত হলেন ওসমান রাজি আল্লাহ আনহুকে পাঠালেন মক্কার লোকদেরকে বোঝানোর জন্য আমরা যুদ্ধ করতে আসি নাই ওমরা করার জন্য এসেছি মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আপনারা জানেন আল্লাহর নবীর কানে যখন আওয়াজ এসেছিল তিনি তখন মিছিল করেন নাই পোস্টারিং করেন নাই আজকে যেমন আমাদের দেশে পোস্টার করে বিবৃতি দেয় তা না করে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাবুর থেকে বেরিয়ে গেলেন এবং জোরে চিৎকার মারলেন ইয়া সাবাসারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা ময়দানে চলে আসো আল্লাহর নবীর ডাক শুনে সাহাবাই কেরাম তাবু ছেড়ে সবাই চলে আসলেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি জানতে পারলাম আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে যদি ওসমানকে হত্যা করা হয়ে থাকে আসো আমার হাতের উপরে হাত রেখে বয়াত করো আমরা হয়তো সকলেই শহীদ হয়ে যাব নতুবা বাক্কা বিজয় করে ছাড়বো একটা লোক মদিনায় ফিরে যাব না তোমরা কে কে প্রস্তুত রয়েছ আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো ইতিহাস সাক্ষী চোদ্দশো সাহাবা একরাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন আমরা হয়তো শহীদ শহীদ হব নইলে আমরা মক্কা বিজয় করে ছাড়ব ইম্মা শাহাদা ও ইম্মা শরিয়া হয়তো শরিয়াত নইলে শাহাদাত হয়তো শহীদ নইলে গাজী আল্লাহর রাহে জীবন বাজি এইভাবে যখন তারা জীবন উৎসর্গ করলেন তারা কবিতা পড়তে আরম্ভ করলেন আবাদা আমরা হচ্ছে সে জাতি যারা মোহাম্মদ সাল্লাহ হাতে হাত রেখে বয়াত করেছি এই মর্মে আলাল জিহাদে আমরা জেহাদ চালিয়ে যাব লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে আমাদের রোহ থাকবে অতক্ষণ পর্যন্ত পর্যন্ত আমরা কোন বাতিলের সামনে মাথা নত করব না আপোষ করব না এ জান দি হুই উসি কি হায় আমাদের জান সে আল্লাহর দেওয়া আমরা তার জন্যই আমাদের জান উৎসর্গ করব আমরা সেই জাতি যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বায়াত করেছি আমরা আমাদের জীবন থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব কোন প্রকার বাতিলের কাছে আত্মসমর্পণ করব না এইভাবে মুসলিমরা সেখানে আল্লাহ রাসুল সাল্লাহের কাছে বায়াত করেছিল একজন মুসলিমের জন্য চোদ্দশো সাহাবাই কিরাম বায়াত করলেন এরপরে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম নিজের জীবন উৎসর্গ করলেন শুধু এ পর্যন্তই নয় নিজের বাম হাতকে ডান হাতের উপরে রেখে দিয়ে বললেন এটা উসমানের হাত যাতে উসমান এই বায়াত থেকে যেন বঞ্চিত না হয় ঠিক তেমনি ভাবে আজকেও আমাদের মনে রাখতে হবে কাফেররা একটা মুসলিমকে একজন মমিনকে হত্যা করে যেই মমিনের অপরাধ ছিল কি সেই মমিনের অপরাধ ছিল আল্লাহ তিনি আল্লাহ আমাদের রব এই কথার সাক্ষী দিয়েছেন তিনি মজলুম মানুষদের সাহায্য করার জন্য নিজের বিলাসবহুল সম্পদ ছেড়ে বাড়ি গাড়ি ত্যাগ করে পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন সেই লোকটার অপরাধ ছিল এই মজলুম মানুষের মুক্তির জন্য বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী বিশ্বের এক নম্বর সন্ত্রাসী যারা সারা বিশ্বে সন্ত্রাস করছে শিশুদেরকে হত্যা করছে যারা সারা বিশ্বে মুসলিমদের রক্ত দিয়ে হোলি খেলছে তার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসাবে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই লোকটাকে হত্যা করে এরা উল্লাস করছে জেনে রাখবেন আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা মোমেনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন একটা মোমেনের জন্য চোদ্দশো সাহাবা একরাম নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মুসলিমদের জন্য ফরজ হয়ে গেছে ফরজ আইন হয়ে গেছে এই মুসলিমদের জন্য এখন আবার নতুন করে শপথ নেওয়া লড়াই করা জিহাদে ঝাঁপিয়ে পড়া যতক্ষণ পর্যন্ত এই উল্লাস এবং তার আনন্দ ধুলায় মিশ্রিত না করা যাবে অতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের জন্য সালাতের মতো সালামের মতো হজের মতো জাকাতের মতো ফরজে আইন হয়ে আছে ভাইয়েরা আমার আপনারা জানেন হাজ্জাজ ইবনে ইউসুফের সময়ে রোম সম্রাটের দরবারে একজন মুসলিমকে বন্দি করে রোমের দরবারে বসে একজন কাফের মুসলমানের গালে থাপ্পড় মেরে আনন্দ উল্লাস করছিল ওই মুসলমান সেই রোমের দরবার থেকে বলেছিল হাজ্জাজ ইউসুফ খালিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো আর আমি মুসলিম হওয়ার অপরাধে রোমের দরবারে আমার গালে থাপ্পড় মেরে আনন্দ উল্লাস প্রকাশ করা হচ্ছে তুমি আল্লাহর কাছে জবাবদেহি করার জন্য প্রস্তুত হয়ে থাকো আল্লাহর কাছে কি জবাব দিবে সেজন্য তুমি তৈরি হয়ে থাকো ওই মজলিসে হাজ্জাজ এমনি ইউসুফের গোয়েন্দারা ছিল হাজ্জাজ এমনি ইউসুফের কানে সে খবর পৌঁছানো হলো ইতিহাস সাক্ষী হাজ্জাজ ইবনে ইউসুফ হতে পারে জালেম পৃথিবী খ্যাত ইতিহাস খ্যাত জালিম বাদশাহ নামে পরিচিত তারপরেও আপনারা জানেন তিনি তার সমস্ত কমান্ডারদেরকে ডাকলেন সমস্ত গোয়েন্দাদেরকে ডাকলেন ডেকে বললেন যত অস্ত্রের প্রয়োজন যত অর্থের প্রয়োজন সব তোমাদের জন্য মুক্ত করে দেওয়া হলো আমি চাই রোমের দরবারে বসে যেই কাফের মুসলমানের গালে থাপ্পড় মেরে আনন্দ উল্লাস করছে ওকে ধরে আনতে হবে এবং যে মুসলিমের গালে থাপ্পড় মেরেছে তাকেও আবার মুক্ত করতে হবে আমার দরবারে হাজির করতে হবে গোয়েন্দা এবং সামরিক বাহিনীর মুসলিম সেনারা বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হলেন ওই মুসলিমকে এবং তার গালে যে থাপ্পড় মেরেছিল তাকে হজরত হাজ্জাদ ইউসুফের দরবারে হাজির করা হলো পেশ করা হলো হাজ্জাদ ইউসুফ তখন বলেছিলেন মুসলিমকে উদ্দেশ্য করে তোমার গালে রোমের দরবারে বসে যেই কাফের থাপ্পর মেরেছিল আনন্দ উল্লাস করেছিল সে তোমার সামনে উপস্থিত তুমি একটা থাপ্পর মেরে তার প্রতিশোধ নিয়ে নাও আমিরুল মোমিনের খলিফাতুল মুসলিমের নির্দেশ পালনার্থে মুসলিম সঙ্গে সঙ্গে ওই কাফের গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নিল এরপরে হাজ্জাজ ইউসুফ বলেছিলেন ওহে আল্লাহর দুশ্মন ওহে কাফের আমি তোকে হত্যা করছি না তোকে ছেড়ে দিচ্ছি রোমের দরবারে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি রোমের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি মুসলমানদের গালে থাপ্পড় মেরে কাউকে অহংকার করা গর্ব করা অধিকার মুসলিমরা দেয় না মুসলিমরা প্রতিশোধ নিয়েই থাকে মুসলিমদের গাও থাপ্পড় খাওয়ার জন্য সে নাই থাপ থাপ্পড় দেওয়ার জন্য এসেছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে রোমের দরবার পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করে করেছি ভাইয়েরা আবার আজকেও যখন বুড়া দুনিয়ার কাফেররা এহুদি খ্রিস্টানরা আনন্দ উল্লাস করছে ব্যঙ্গের মতো নাচানাচি করছে এই মুহূর্তে মুসলিমদের যেন ফরজ হয়েছে ওদের আনন্দ উল্লাসকে ধুলায় মিশিয়ে দিয়ে মুসলমানদের সেই গৌরবকে আবার পুনরুদ্ধার করা আমি সেই হাজ্জাদ ইউসুফের সন্তানদেরকে খালেদ বিন অলিদের সন্তানদেরকে সালাহদ্দিন আইবির সন্তানদেরকে মোহাম্মদ বিন কাসিমের সন্তানদেরকে আবার পুনর্জাগর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসুন আমাদের সামনে এই কাফেরদের মোকাবেলা করা এই কাফেরদের আনন্দ উল্লাসকে ধূলিসাত করে দেওয়া ফরজ আইন হয়ে পড়েছে সেই ফরজ আইনকে আমাদের ধরে রাখতে হবে আজকে শেখ ওসামা বিন লাদেন দুনিয়ার থেকে চলে গেছেন শহীদ হয়েছেন আমরা বলবো তিনি শহীদ হয়েছেন যদি শহীদ হয়ে থাকেন আমরা এখন পর্যন্ত নিশ্চিত নয় যে আসলে তার ভাগ্যে কি ঘটেছে তারপরেও বলবো যদি তিনি শহীদ হয়ে থাকেন তাহলে এটাই তো আমাদের পাওনা শাহাদতের তামান্নাই তো মুসলিমদের সবচেয়ে বড় তাওন পাওনা কারণ হচ্ছে এই শহীদ হলে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর দরবারে চলে যায় আর কাফেররা আমাদেরকে ভয় দেখাও শাহাদ শাহাদতের জন্য মৃত্যু দেওয়ার জন্য জেনে রাখো আমরা যে আল্লাহর জন্য সালাদ আদায় করি যে যে আল্লাহর জন্য শ্রম পালন করি যে আল্লাহর জন্য হজ করি যে আল্লাহর জন্য জাকাত দেই আমরা শহীদ হলে সে আল্লাহর কাছেই চলে যাব আমাদের কোনো ভয় নেই ভয় তোমাদের যে আল্লাহর বিরুদ্ধাচরণ তোমরা করছো যে আল্লাহর বন্ধুদের তোমরা হত্যা করছো তোমাদের ভয় আছে মৃত্যু হলে তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে মমিনদের কোনো ভয় নেই মমিনরা ভয় করে একমাত্র আল্লাহকে মমিনরা কোনো কাফের চোখরাঙ্গানি অস্ত্রে ভয় করে না সেজন্য তোদের আনন্দ উল্লাস করার কোনো কারণ নেই আমরা সেজন্য আমরা আল্লাহর কাছে আবেদন করব আল্লাহ তালার জন্য আমাদেরকেও সেই শহীদের শাহাদতের উদ্দেশ্যে সেই শহীদের রক্তের সেই বিনিময়ে আমাদেরকেও যেন আবার এই পথে আসার তৌফিক দান করেন আমাদের মনে রাখতে হবে পুরা দুনিয়ার কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য যে নীল নকশা এঁকেছে এর মোকাবেলা করার জন্য আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ফের তুঝে একবার করনি হে জাহা কি রাহবরি উঠ কে নাম লেকার ফের আলম্বর দারেবান হে মুসলিম যুবকেরা আবার তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বের সমস্ত কাফের মোরতাদ এবং মুশ্রেকদের মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আবার আমাদেরকে সেই সবক নিতে হবে সবক পারফের ফের সদাকত আদালতকা সাজা আতকা লেয়া জায়গা মেরা কাম তুজছে দুনিয়াকে এমামত কা আবার তোমাদেরকে সেই রকম ভাবে শক্তি সাহস এবং সিংহের মতো গর্জে উঠতে হবে যেভাবে শেখ ওসামা বিন লাদেন গর্জে উঠেছিলেন এবং তিনি সেই আমেরিকা মত সুপার পাওয়ারের মোকাবেলা করে শেষ পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন জেনে রাখবেন মুসলিমদের জীবন আল্লাহর দেওয়া মুসলিমরা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে সো চাহে কফিল আপ কুছ ভি হো হর হাল মে আপনা হক লেঙ্গে ইজ্জত इज्जत से जीना है तो जी लेंगे या जामे শাহাদত পি লেঙ্গে শেখ ওসামা বিন লাদেন সেটাই প্রমাণ করেছেন যে কুফাররা জেনে রাখো আমরা আমাদের হক সর্বাবস্থা আদায় করে ছাড়ব হয়তো ইজ্জতের সঙ্গে আমরা হয়তো সিংহের মতো সম্মানের জীবন যাপন করব নতুবা শহীদ হয়ে যাব তোদের কাছে আত্মসমর্পণ করব না তোদের আনুগত্য স্বীকার করব না এজন্যই আমাদের মনে রাখতে হবে যারা এইভাবে পথে আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কখনো মৃত্যু হয় না এস গর্জ সে জু মক্তল মে গয়া ও সুবহ শাম सलामत रहती है ये जान तो आनी जानी है इस जान की कोई परवाह नहीं এই জানের কোনো পরোয়া নেই যান আল্লাহ তারা দিয়েছেন এটা চলে যাবে দুনিয়ায় কোনো মানুষ চিরস্থায়ী নয় সুতরাং ওই জন্য আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো আমাদের কোনো চিন্তা নেই আমরা মৃত্যুবরণ করলে আল্লাহর জন্যই করব আমরা সেজন্য দোয়া করব আল্লাহ সুবহান হুয়া যেন আমাদের এই শহীদ আজমকে শাহাদতে ওজমার তৌফিক দান করেন এই বর্তমান সময়ে যখন দুনিয়ার মানুষেরা জেহাদকে ভুলে গিয়েছিল যখন জেহাদের অর্থ করেছিল এহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য কেউ কলমের জেহাদ কেউ নফসের জেহাদ অথবা কেউ বক্তৃতার জেহাদ এরকম ভাবে বিভিন্ন ভাবে জেহাদের অর্থ করে নিজেদের জীবন বাঁচাবার জন্য এবং পেট বাঁচাবার জন্য চেষ্টা লিপ্ত ছিল সেই মুহূর্তে গোটা বিশ্বের মুসলিম জাতিকে আবার জেহাদের পথে উদ্বুদ্ধ করার জন্য জেহাদের অর্থ শেখাবার জন্য জেহাদের মানি জানাবার জন্য যে যিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি হচ্ছেন ওই গত শতাব্দীর সবচেয়ে আলোচিত কাফেরদের আতঙ্ক বাতিল আতঙ্ক শেখ ওসামা বিন লাদেন রাহেমাহুল্লাহ তালা আমরা মনে করি আমাদের এই সিংহ পুরুষ যদিও দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছেন আজকে তার রক্ত এবং তার সে উদ্দীপনা সাহস এবং তার জীবনের থেকে শিক্ষা নিয়ে লক্ষ্য লাদেন আবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং গোটা মুসলিম উম্মত সম্পর্কে তার আদর্শে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়া আহ্বান জানিয়ে আমরা আজকের এই সমাপনী বক্তব্য পেশ করছি আল্লাহ তারা মমিনদেরকে আল্লাহ ভয় দেখান না মমিনরা ভয় পায় না বাতিলের শক্তি দেখে জেনে রাখবেন মদিনাতেও কাফেররা খবর ছড়িয়ে দিয়েছিল যখন বদরের যুদ্ধে কাফেররা পরাজিত হয়েছিল এরপরে ওহুদের যুদ্ধে তারা অঙ্গীকার করেছিল বদরে আবার তোমাদের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন কিন্তু কুফররা সেখানে প্রস্তুতি নিতে পারছিল না যে কারণে মুসলিমরাও যাতে ময়দানে না আসে সেজন্য তারা মদিনায় খবর ছড়িয়ে দিয়েছিল কোরআনুল করিমের সুরা আলেম ইমরানে আল ইমরানের একশত তিয়াত্তর নম্বর হাতে বলা হয়েছে আল্লাযীনা ক্বালা আলহমুন্নাস নাস ইন্নান নাস ওরা খবর ছড়িয়ে দিল যে তোমাদের বিরুদ্ধে মক্কার কাফেররা অনেক বিশাল আকারের সৈন্য সমাবেশ ঘটিয়েছে খবরদার তাদেরকে ভয় করো এবার তোমরা গেলে তোমাদের একটাকেও জীবিত ছাড়া হবে না সব দৃশ্যাত করে দেওয়া হবে এরকম যখন একটা খবর মদিনায় ছড়িয়ে দেওয়া হয়েছিল মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল সাহাবা একরাম তখন ভয় পান নাই কোরআন বলছে ইমানা তাদের ইমানি শক্তি আরো বৃদ্ধি পেল কলু এবং তারা বলল হাসবুল আল্লাহ ওয়াকিল আল্লাহ আমাদের আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের উত্তম কার্য সম্পাদনকারী তারা সেজন্য আর উৎসাহিত হল তারা বলল আমরা যেটাই চাচ্ছি আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য সুতরাং মোমিন তোমাদেরকে অবস্থা হবে কাফেরা যত ভয় দেখাক না কেন আমাদের অস্ত্রে ভয় দেখাচ্ছে ওদের লক্ষ্যগুলি সৈন্য আছে বিমান বাহিনী আছে অস্ত্র আছে ভারতের এত সৈন্য আছে মুসলিমরা তোমাদের ভয় পেলে চলবে না তোমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমার আমাদেরও এ কথাই বলতে হবে আমাদের ইমান বৃদ্ধি করতে হবে অকালু হাসবুল আল্লাহ ওয়াকিল আমরা বলবো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের কার্য সম্পাদনকারী কারণ আমাদের মাওলা আছে কোরআন বলছে মুমিনদের মাওলা আছেন তিনি হচ্ছে আল্লাহ কাফিরদের কোনো মাওলা নেই আমাদের মনে রাখতে হবে আজকে অনেক মুসলিম বিশ্বের থেকে অনেক মুসলিম নামধারী মুসলমানদের নাম আছে ইহুদি খ্রিস্ট খ্রিস্টানদের পাঁচটা গোলামেরা তারা এই ঘটনায় তারা বিবৃতি দিচ্ছে আনন্দ প্রকাশ করছে ওদের নিজেদের আত্মমর্যাদা পর্যন্ত নেই আমরা যদি দেখি শাহেক ওসামা বিন লাদেনকে পাকিস্তানের জমিনে হত্যা করা হয়েছে যদি এটা সত্যি হয়ে থাকে আর পাকিস্তান সরকারকে তারা জানাবার প্রয়োজন মনে করে নাই কোথায় তোমাদের সার্বভৌমত্ব কোথায় তোমাদের সেই দেশের গৌরব তোমাদের দেশের ভিতরে ঢুকে কাফেররা একজন মুসলিমকে হত্যা করেছে তোমাদের লজ্জা করা উচিত তোমাদের আত্মহত্যা করা উচিত আর তোমার তা না না করে কাফেরদের সঙ্গে ওদের সুরে সুর মিলিয়ে আনন্দ প্রকাশ করছ আমাদের এই দেশেরও কিছু নাস্তিক মোরতাদ এবং শাসক গোষ্ঠী আনন্দ প্রকাশ করছে এবং কুফফারদের সঙ্গে তারা আদাত করছে আমরা তাদের ব্যাপারে পরিষ্কার করে বলছি কোরআনে কারিমে আল্লাহ সুবাহ বলছেন تتخذ اليهود والنصارى أولياء من دون المؤمنين ومن يتولهم منكم منهم ওদেরকে অভিভাবক এবং বন্ধুরূপে গ্রহণ করো নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যারা ওদেরকে অভিভাবক বানাবে মিনকুম তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে অভিভাবক বানাবে তাদেরকে তোমাদের নেতা বানাবে জেনে রাখো মিন মিনহুম তারাও ওদেরই একজন এই আয়াত অনুযায়ী যারা আজকে এহুদি খ্রিস্টানদের সাথে আমেরিকার সাথে ওবামার সঙ্গে সুরে সুর মিলিয়ে বিবৃতি প্রদান করেছে কোরআন আয়াত অনুযায়ী পরিষ্কার তারা কাফে হয়েছে মোরতাদ হয়েছে সুতরাং এহুদি খ্রিস্টানদের জন্য যে শাস্তি এই শাসক গোষ্ঠীর জন্য এবং বিবৃতি বিবৃতিদাতার জন্য সেই একই শাস্তি একই পরিণতি আজকে আমাদের মনে রাখতে হবে আমাদেরকে পরিষ্কার বসতে হবে এই এহুদি খ্রিস্টানদের দালালদেরকে এদের বিরুদ্ধে লড়াই করা এদেরকে নির্মূল করা এদেরকে দুনিয়া থেকে বিদায় করা এখন মুসলিমদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ কারণ বাতিল যখন কাফের যখন ইসলামকে চ্যালেঞ্জ করে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে তখন সর্বসম্মতিক্রমে জেহাদ ফরজ হয়ে যায় কারণ তখন আর জেহাদ জেহাদের তলবি বা আত্ম তখন আর জেহাদ আক্রমণাত্মক জেহাদ নয় বরং প্রতিরক্ষা জেহাদ ফরজ হয়ে যায় যদিও আজকের আমাদের সমাজে দুটোই ফরজ আক্রমাত্মক জেহাদ ফরজ এবং মুসলিমদের জন্য আত্মরক্ষামূলক যা দুটোই ফরজ এরপরও যারা আমাদের সমাজে অনেকে আছেন যারা বলেন যে জেহাদ কার বিরুদ্ধে করব কার বিরুদ্ধে লড়াই করব আমি তাদেরকে কোরআনুল করিমের স্পষ্ট আয়াত স্মরণ করে দিতে চাই আল্লাহ সুবাহ কোরআনুল করিমে বলেছেন ইয়া আমানু ইদা লাকিতুমুল্লাযীনা কাফারু জাহফান ফালা তুআল্লুহুমুল আদবার হে মুমিনরা তোমরা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধের ময়দানে মোলাকাত করবে সামনাসামনি হবে তখন তোমরা খবরদার পিসপা হবে না পৃষ্ঠ প্রদর্শন করবে না এখন কাফের ময়দানে নেমেছে মুসলিমদের হত্যা করার জন্য মুসলিমরাও তাদের সাথে নেমেছে আমাদের পিসপা হওয়ার কোনো কারণ নেই আল্লাহ সুবাহ কোরআনুল করিমের সুরান ফালের উনচল্লিশ নম্বর আয়াতে বলেছেন পরিষ্কার ঘোষণা করছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা কুল্লুহু লিল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওদের বিরুদ্ধে লড়াই করো কাফেরদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে মিটে না যায় ফিতনা মানে কি ফিতনার এক অর্থ হচ্ছে শিরিক যতক্ষণ পর্যন্ত জমিন থেকে চিরতরে মিটে না যায় ফিতনার এক অর্থ হচ্ছে শৌকা শৌকাতুল কুফফার কাফেরদের শান শৌকা অর্থাৎ কাফেদের দম্ভ অহংকার যতক্ষণ পর্যন্ত চিরতরে মিটে না যায় অত পর্যন্ত লড়াই চালিয়ে যাও ওয়া কুন দিন যতক্ষণ পর্যন্ত সর্বত্র সম্পূর্ণরূপে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় অতক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও ভাইয়েরা আমার এমনি ভাবে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উৎসাহিত করেছেন ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা আজকে লড়াই করার থেকে পিছপা হচ্ছে আল্লাহ তাদেরকে ধিক্কার দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি في سبيل الله استاقلت من الارض ارضيتم بالحياه الدنيا من الاخره فما متاع الحياه الدنيا في الاخره الا قليل আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ তোমাদের কি হলো তোমাদেরকে যখন বলা হয় ইনফিরুফি সাবিরিল্লাহি আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো ইসাকাল তুমিলাল আরদে তোমরা জমিনের সঙ্গে জড়িয়ে থাকো জমিনকে আঁকড়ে ধরছো আর আদি তুমিল দুনিয়া মিলাল আখেরা তোমরা কি দুনিয়ার জীবনকে আখেরাতের পরিবর্তে আনন্দ চিত্তে দখল গ্রহণ করে নিয়েছো আল্লাহ বলছেন ফামা মাচাউল হায়াতি দুনিয়া ফিল আখেরাতি ইল্লা কালিল জেনে রাখো আখেরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন সামান্যই কিছুই মাত্র ইল্লা তানফিরু এরপর আল্লাহ তারা বলছেন ইল্লা তানফিরু যদি তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের না হও ইয়াজিব কুমা আলিমা আল্লাহ তারা তোমাদেরকে মর্মন্তুত শাস্তি বিধান করবেন ওয়াস্তাবদিল কমান গাইরাকুম আর তোমাদের পরিবর্তে তোমাদেরকে অন্য জাতি দ্বারা পরিবর্তন করে দিবেন ওয়ালা তাদুর রুহ সাইআ তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ভাইয়েরা আমার পরিষ্কার হয়ে গেল আজকে আমরা যারা আল্লাহর রাস্তায় লড়াই করার পরিবর্তে নিজেদের গদি নিজেদের শাসন নিজেদের সবকিছু ঠিক রাখার দুনিয়াকে ঠিক রাখার জন্য এহুদি খ্রিস্টানদের সঙ্গে সুরে সুর মিলাচ্ছি আজকে বলা হচ্ছে শেখ ওসামা বিন উনি নাকি শিশুদেরকে হত্যা করেছে আমি জিজ্ঞেস করতে চাই যদি ওসামা বিন এই কারণে অপরাধী হয়ে থাকে তাহলে যারা ইরাকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে প্রায় দশ লক্ষ শিশুদের হত্যা করার করল এরপরে বোমা হামলা করে নির্বিচারে শিশুদেরকে নারীদেরকে অসহায় সাধারণ মানুষদেরকে হত্যা করলো আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষদের হত্যা করলো কাশ্মীরে যারা মানুষদেরকে হত্যা করছে ফিলিস্তিনে যারা মানুষকে হত্যা করছে তাহলে একই অপরাধে আমেরিকার বুশ এবং ওবামা প্রশাসন সহ এই সমস্ত কাফেরদের আরো বড় শাস্তি হওয়ার প্রয়োজন আমাদেরকে মনে রাখতে হবে আজকে এই নারীদের পক্ষে শিশুদের পক্ষে মজলুম মানবতার পক্ষে কথা বলার কারণেই এহুদি খ্রিস্টানরা আমাদের সাহেবকে হত্যা করেছে আমাদের মনে রাখতে হবে আমরাও যদি আজকে এই কুফাদের বিরুদ্ধে এখনো লড়াইতে অবতীর্ণ না হই ওদের বিরুদ্ধে এখনো যদি আমরা ময়দান অবতীর্ণ না হই তাহলে জেনে রাখবেন আল্লাহ সুবাহ তারা আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করে দিয়েছেন যদি তোমরা বের না হও ইনফিরু তানফিরু ইয়াজিব কুমাদাবান আলিমা আমাদেরকে মর্মান্তুর শাস্তি দিবেন সেই শাস্তি শুরু হয়েছে আজকে মুসলমানরা এহুদি খ্রিস্টানের গোলামি করছে আজকে মেহুদি খ্রিস্টানরা মুসলিমদের দেশে ঢুকে মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে একজন ভাইকে হত্যা করে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার সমস্ত মুসলিমরা একটা দেহ সমতুল্য একটা দেহ সমতুল্য একটা দেহের একটা আঙ্গুল যদি ব্যথাগ্রস্ত হয় একটা হাত যদি ব্যথাগ্রস্ত হয় পা যদি ব্যথাগ্রস্ত হয় গোটা দেহ ব্যথিত হয় ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার মুসলিমদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা দেহ সমতুল্য আজকে একজন মুসলিমকে হত্যা করে ওরা আনন্দ উল্লাস করছে আর মুসলিম নামধারী এক একদল মুসলমান শাসক এবং একদল মুসলমান যাজক এবং সাধারণ কিছু মুসলমানরা এই হুদি খ্রিস্টানদের সুরে সুর মিলিয়ে আনন্দ প্রকাশ করছে জেনে রাখবেন আপনাদের প্রতিও আল্লাহর সেই গজব অবধারিত আল্লাহ সুবাহান কোরআনুল করিমে সেজন্য আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা যদি বের না হও তোমরা যদি প্রস্তুতি গ্রহণ না করো তোমরা যদি ওদের বিরুদ্ধে লড়াই না করো তোমাদেরকে ধ্বংস করা হবে অপমানিত করা হবে সেজন্য আমাদের মনে রাখতে হবে আমরা যদি ময়দানে গিয়ে লড়াই করি যুদ্ধ করি আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের কোনো ক্ষতি নেই কারণ আমরা নিজেদের জান মালকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছি বিক্রি করে দিয়েছি কোরআনুল করিমের সুরায় আবার একশো এগারো নম্বর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি তারা আল্লাহর রাস্তায় লড়াই করে ফায়াকতুলুনা ইউকতালুন তারা হত্যা করে এবং নিহত হয় তারা মারে এবং মরে ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার এটা ওয়াদা তাদের জান্নাতের বিনিময়ে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন এটা আল্লাহর ওয়াদা কোরআনে তাওরাতে ইঞ্জিলে এরপর আল্লাহ বলছেন অমান আল্লাহ আল্লাহর চেয়ে অঙ্গীকার পূরণকারী আর কে আছে বেশি অঙ্গীকার পূরণকারী কে আছো বিহি সুতরাং তোমরা খুশি হও তোমরা আনন্দিত হও যে ব্যবসা তোমরা আল্লাহর সঙ্গে করেছো ওয়াদালিকা হুয়াল ফাউজুল এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় কামিয়াবি আসুন আমরা সেই কামিয়াবির পথে এগিয়ে যাই এগিয়ে যাই যাই শাহাদাতের দীপ্ত পথে এগিয়ে যাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম জীবনে যে যুদ্ধ করেছেন সেই পথে এগিয়ে যাই হামজা রাদি তালার পথে এগিয়ে যাই সালাহদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম এবং খালিদ অলিদের পথে এগিয়ে যাই এ যুগের সবচেয়ে বড় মুজাহিদ মুজাহিদে আজম এবং শহীদ আজম ইনশাআল্লাহ আমাদের শেখ ওসামউল লাদেন রাহেমাহুল্লাহ তালার পথে যিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের মোকাবিলা মোকাবেলা করেছেন যুদ্ধ করেছেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ সুবাহান তাকে জান্নাতের খাস মেহমান বানিয়ে নিন আমিন এবং আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণ করে এই ময়দানে শেষ দিন পর্যন্ত লড়াই করার তৌফিক দান করেন আমাদেরকেও আল্লাহ তারা তার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করেন আমিন ওসল্লাহ তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ আজমাইন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিহি وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك